আমিন জামে মসজিদে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসল্লিয়ানগণ আগামীকাল আমাদের দেশের চাঁদের উদয়ের হিসাবে বাংলাদেশে ঈদুল আদহা অনুষ্ঠিত হবে গত জুমায় এটা ঠিক করে দাও গত জুমার খুতবার পরে জুমার সালাতের পরে কোন এক ভাই আমার কাছে একটি লিফলেট দিয়ে গিয়েছেন ইনফিলাপ দিয়ে গিয়েছেন সেমিনারের দাওয়াত দিয়েছিলেন চাঁদ দেখ জাতীয় চাঁদ দেখা কমিটির বিশাল সেমিনার একজন ভালো বৈজ্ঞানিক ধরনের একজন বড় প্রফেসর উপস্থিত থাকবেন এবং বিশিষ্ট আলোচকরা আলোচনা করবেন লিফলেট আমি পেয়েছি সেমিনারের বিস্তারিত বিবরণ আমার এসেছে আমার কাছে এসে পৌঁছেছে আমি সেগুলো কিছুটা দেখেছি আজকে সেটা নিয়ে আলোচনা নয় ইনশাআল্লাহ সামনের কোন এক হোতবায় আমি সেগুলো না দলিল প্রমাণ নিয়ে একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ তবে এতটুকু ইশারা করে দিয়ে যাচ্ছি বিদ্যাবত্তা বুদ্ধিমত্তা উপস্থাপনা সততার চেতে ধূর্ততার পরিচয় বেশি দিয়েছেন কোন একটি মাসালা যদি প্রমাণিত হয় তার সিস্টেম রয়েছে তার পদ্ধতি রয়েছে রিসার্চের মেথড রয়েছে থিসিস রয়েছে সিনথিসিস রয়েছে অ্যান্টিথিসিস রয়েছে প্রমাণ করার বিভিন্ন পদ্ধতি রয়েছে সকল পদ্ধতি পাশ কাটিয়ে গিয়ে এক রোখা যে কাজ করেছেন সেটা এই এবং চালাকে এবং চাতুর্যপূর্ণ হলেও বুদ্ধিমত্তা বিদ্যাবত্তা এবং সততার পরিচয় দিতে পারেননি শুধু আমি এতটুকু ইশারা করে দিয়ে গেলাম তারপরে কোথায় কোথায় কি করেছেন আমি দৃষ্টি আকর্ষণ করব যদি কোনো ফতোয়া প্রতিষ্ঠিত হয় আমি মুসলিদিন মেনে দিতে কোনো আপত্তি নেই কারোরই না কিন্তু সেটা সততার সাথে ন্যায় নীতির সাথে কোরআন এবং সহি হাদিসের সঠিক ব্যাখ্যার সাথে বাস্তবতার সাথে সকল কিছুর সাথে মিলে প্রমাণিত হতে হবে আরেকটি দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি সেটা হলো এ পর্যন্ত আমাদের দেশের আহলে হাদিস বলি সালাফি বলি যারা সাধারণত সহি আকিদার কথা বলি এবং সহি হাদিসের উপর আমলের কথা বলি এবং আমিন বলি রফুলেতন করি যাই করি না কেন যুগ যুগ ধরে সে সমাজ ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠিত রয়েছে শত শত মাদ্রাসা হাজার হাজার মসজিদ রয়েছে শত শত এই হাজার হাজার ছোট আলেম শত শত মাঝারি আলেম ডজনে ডজনে বড় বড় আলেম আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আমাদের মধ্যে দিয়েছেন তাদের কোনো সম্মিলিত ফতোয়া নেই কেউ যদি বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কেউ যদি বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন হয়ে এই দায় দায়িত্ব নিয়ে থাকেন সেটা তার দুঃসাহসিকতা আমাদের পক্ষ থেকে আমাদের আলেমদের পক্ষ থেকে এখানে সৌদি আরব সাথে মিলিয়ে কিছু করার কোনো ফতোয়া এখন পর্যন্ত দেওয়া হয়নি কার্যকর করার তো কোনো প্রশ্নই ওঠে না ফতোয়া আসলেও একটা রাস্তায় আমরা বসবাস করি কার্যকর করার ক্ষেত্রে সেখানেও বহু প্রসেস আছে সেটা কখন কিভাবে করা যাবে সেটাও অনেক পদ্ধতির ব্যাপার রয়েছে ইসলাম হঠকারিতার নাম নয় যে যার যার মতো একটা কিছু বুঝলাম দশজন মিলে সেটা এক জায়গায় বাস্তবায়িত করলাম সেটা আকিদার ক্ষেত্রে চলে সহিবাদতের ক্ষেত্রে চলে জাতীয় পর্যায়ে এবং সামাজিক বিষয়ে যেখানে রয়েছে সেখানে বহু চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে আমি শুধু এইটুকু দৃষ্টি আকর্ষণ করে বললাম আমাদের সম্মিলিত দূরস্থান কোনো বিক্ষিপ্ত ফতোয়া এ ব্যাপারে নেই এখনো পর্যন্ত নেই কাজেই কেউ এ ব্যাপারে বিভ্রান্ত হবেন না কেউ যদি করে থাকেন সেটা তার নিজ দায়িত্বে এবং তার অতিরিক্ত দুঃসাহসিকতা আলোচনা বিস্তারিত পরে হবে আরেক খতবায় এখানে এইটুকু শুধু দৃষ্টি আকর্ষণ করে গেলাম সম্মানিত উপস্থিতি আগামীকাল আমাদের দেশের চাঁদ হিসাবে ঈদুল আযহা এর আগে আমি দৃষ্টি আকর্ষণ করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন হিজরত করে দেখলেন যে সেখানে তারা আনন্দ করে দুটি দিনে তারা উৎসব করে এবং খেলাধুলা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এগুলা কি কেন করো যে জাহেলিয়াতের যুগ থেকে আমরা দেখে এসেছি তাই আমরা করি আল্লাহ নবী বললেন যে এই দুইটি দিনের চেয়েতে তোমাদের জন্য উত্তম দুই দিনে পরিবর্তিত করে দেওয়া হয়েছে সেটি হলো ঈদুল আবহা এবং ঈদুল ফেতর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ বিশ্বের বরেণ্য আলেমগণ বলেছেন পরিবর্তিত করে দেওয়া হয়েছে মানে আর কোন অবকাশ নেই দুইটি দিনের সাথে দুইটি দিনকে পরিবর্তন করে দেওয়া হয়েছে মানে তৃতীয় দিনের কোনো অবকাশ নেই জুমা তার মধ্যে সামিল আরেকটা দলিলের মাধ্যমে এই তিনটির বাইরে কোনো আনুষ্ঠানিকতার কোনো জাতীয় দিবসের কোনো সামাজিক আনুষ্ঠানিকতার এত বড়ভাবে করার কোনো অবকাশ ইসলাম রাখেনি এটাই আহলে জামাতের কথা আপনারা যদি বিভিন্নভাবে আবিষ্কার করেন আমদানি করেন সেটাও আপনাদের আরেক দুঃসাহসিকতা এবং সীমা লঙ্ঘন আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটা আপনারাই ভালো জানেন প্রত্যেকটা আনুষ্ঠানিকতার জাতীয় পর্যায়ে আনুষ্ঠানিকতার কিছু নিয়ম কানুন রয়েছেন ঈদ যেমন এবাদত তেমন আনন্দ শুধু আনন্দ নয় শুধু এবাদত নয় ঈদের সালাতে কোনো আজান নেই একামত নেই ঈদের সালাতের আগে কোন নফল নামাজ সালাত নেই মসজিদে যদি সালাত আদায় করেন তাহলে আপনি তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন ঈদের সাথে তার কোনো সম্পর্ক নেই এটা মনে রাখতে হবে আজান নেই একামত নেই তার আগে কোনো নফল কোনো সালাত নেই আবার ঈদের সালাতের শেষে যদি আপনারা খেলাধুলা করতে চান সে অবকাশ রয়েছে বৈধ খেলাধুলার ঢাল তলোয়ার তীরন্দাজি মহিলারা যদি দূর থেকে দেখে তাহলে দেখতে পারে সে অবকাশ ইসলামও দিয়েছে একদিকে সাউনি বিশিষ্ট ঢোলক সেটা নিয়ে যদি বাচ্চা ছেলে মেয়েরা সঙ্গীত চর্চা করে যে সঙ্গীতের মধ্যে কোনো এই অশ্লীলতা নেই বেহায়াপনা নেই বাচ্চা বয়স্ক হতে হবে সেটারও অবকাশ আল্লাহ নবী দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ নবী অবস্থান করছিলেন আনসারীদের দুই বাচ্চা বাচ্চা মেয়ে বসে সেখানে তাদের হারবে ওয়াজ বয়াসের যে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল তারই বীরত্ব কথা যে গান সে দুইটা গাইতেছিল একদিকে সাউনি বিশুদ্ধ ঢোলক নিয়ে রাদিয়াল্লাহু তাআলা ঢুকে বললেন আ মিজমারুম মিন মাজামিরিশ শায়াতিন ফি বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর ঘরে এই শয়তানের বাজনা বাজতেছে অন্য বাজনা কিচ্ছু না শুধু একদিকে সাউনি বিশিষ্ট যেটা আল্লাহ নবী বললেন দাহুমা আবু বকর ওদেরকে ছেড়ে দাও কেন হাদা ইয়াউম ঈদ আইয়ামু ঈদ এগুলো আমাদের ঈদের দিন চলছে অন্য বর্ণনা এসেছে যে ইহুদিরা জানুক যে ইসলামে অবকাশ রয়েছে রিল্যাক্সের বিনোদনের সুযোগ রয়েছে বৈধ বিনোদনের সুযোগ ইসলাম করে দিয়েছে কিন্তু যে ধরনের নাটক যে ধরনের গান বাজনা যে ধরনের থিয়েটার টিভি অনুষ্ঠানগুলোতে যে ধরনের প্রচারণা এগুলা সবই হারাম তারা এবাদত বাদ দিয়ে শুধু অবৈধ অবৈধ অনুষ্ঠানে মত হয়েছে এটা ইসলামের একটা মাপকাঠি রয়েছে যেমন অবকাশ দিয়েছে যেমন রিল্যাক্স দিয়েছে তেমন এবাদত তারপরে আল্লাহ নবী অন্যদিকে মরণে শুয়ে পড়লেন আয়সার দিয়ে না বাচ্চা মেয়ে একটু খোঁচা দিয়ে বলেন যাও চলে গেলেন এটা প্রশংসিতও নয় নিষিদ্ধও নয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবার বর্ণনা দিয়েছেন যে এই মেয়ে দুটো ছিল একটা বাচ্চা খুকি শিশু কোন বয়স্ক কোন শিক্ষিত কোন সামাজিক প্রভাব প্রতিপত্তি বিষয় সম্পূর্ণ মানুষ এই সকল কোন কাজে কখনো লিপ্ত হয়েছেন কোন সাহাবীরা এমন কোনো দলিলও নেই আবার মসজিদের মধ্যে যারা ঢাল তলন নিয়ে খেলতেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘর থেকে দেখতেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী আসলেন দেখবে হ্যাঁ দেখব ঘাড়ের মধ্যে এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থুতনিটা দেখে আয়েশা রাদিয়াল্লাহর গাল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি গাল একত্রিত ছিল এই অবস্থায় তিনি দেখতেছিলেন যে তারা ঢাল দিয়ে তলোয়ার দিয়ে খেলছে মসজিদের সামনে কতক্ষণ পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হরান হয়ে গেলেন দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহ নবী বললেন তুমি হয়রান হয়ে যেতে থাকলে এখন চলে যেতে পারো দূর থেকে দেখার বৈধতা রয়েছে কিন্তু তারা ছিল হাবশার সুদানের ইথিওপিয়ার খুবই কালো ওটা আল্লাহর সৃষ্টি তারা খেলতেছিলেন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবেদের মধ্যে যাদের ব্যক্তিত্ব সম্পন্ন মর্যাদা সম্পন্ন তারা আবার ওই কাজে নামেননি প্রত্যেক বয়সের তার একটা কাজের একটা সিস্টেম আছে যুবকেরা যা পারে তরুণদের মধ্যে জন্য যা শোভনীয় একজন মর্যাদা বিশিষ্ট মানুষের জন্য তা শোভনীয় নয় অশোভনীয় খেলার মাঠে যে পোশাক বৈধ ওই পোশাক পরে আপনাদের গার্লস স্কুলের সামনে ঘোরা যায় হবে না বৈধ হবে না এটা বিবেচনার বিষয় রয়েছে কাজে ঈদ যেরকম ঈদ মানেই আনন্দ ঈদ মানেই ঘুরে ফিরে আসে সেখানে যেন যেমন অবকাশ রয়েছে সেখানে আবার সেটা দিন ধর্ম এই কয়দিনের কাজই হলো আপনার বলে ওয়ালে তুকাব্বিরুল্লাহ আলামা হাদাকুম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কবিরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কেউ কেউ বলেছেন আরাফার দিন সকাল থেকে পরে একেবারে পরের তিন দিন পর্যন্ত তবে তাফসিরে যা বোঝা যাচ্ছে আয়াতে যা বোঝা যাচ্ছে আইয়ামুম মালুমাত সূরা হজ্জের মধ্যে যে আয়াতগুলো রয়েছে সেটা হলো ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام এই সকল আয়াত আইয়ামুম মা'দুদাত আইয়ামুম মা'লুমাত বলতে তারা বোঝাতে চাচ্ছেন যে একেবারে জুলহজ্জের চাঁদ ওঠা থেকে শুরু করে একেবারে ঈদুল আদহার পরের তিন দিন পর্যন্ত এগারো বারো তেরো তারিখ পর্যন্ত তাকবীর দেওয়ার বিধান রয়েছে বিশেষ ভাবে একেবারে আরাফার দিন থেকে শুরু করে কোরবানের দিন থেকে শুরু করে তারপর আরো তিন দিন এটা আরো বিশেষ ভাবে হাদিস এসেছে কি করব আমরা তোমরা তাকবীর দিবে আল্লাহ আকবর বলবে তোমরা আলহামদুলিল্লাহ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তবে কিভাবে করতে হবে সেটা আল্লাহ নবীর থেকে বিবরণ নেই সে বিবরণ সাহাবীরা দিয়েছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে অন্যান্য সাহাবিগণ দিয়েছেন সেটা বিবরণ সহি সনদে আমাদের কাছে এসেছে মোসনাদে আব্দুর রাজাক এবনে আবি সাহেবা সহ এবনে হাজার আসকালানি উল্লেখ করেছেন সেগুলা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলি সাল্লাহামের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো গদ নেই তবে সাহাবীরা যা উল্লেখ করেছেন পড়েছেন সেটা সঠিক নেম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কবিরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ প্রথম তিনবার পরের তিনবার প্রথম দুইবার পরে দুইবার প্রথম তিনবার পরে দুইবার বিভিন্নভাবে এসেছে আপনারা যেভাবেই তাকবির দেন দিতে পারেন আমরা নিজেরা বানিয়ে দেওয়ার চেতে সাহাবিদের পক্ষ থেকে যেটা শুদ্ধ সনদে এসেছে সেটা করাই বেশি উত্তম তাছাড়া আপনি এমনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারবেন কোনো সমস্যা নেই এই দিনের সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর কাছে এই দিনে অন্য কোন আমল প্রিয় নয় মিন ইহরাকের দাম হেরাকাতের দাম বিভিন্ন মরণে এসেছে যে এই দিনে অর্থাৎ ঈদুল আজহার দিনে রক্ত প্রবাহিত করা ছাড়া আল্লাহর কাছে অন্য কোন এবাদত আর বেশি প্রিয় নয় এই দিনে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় এবাদত হলো জবাই করা রক্ত প্রবাহিত করা সারা বিশ্বে এখন আলোচনায় আসে এসে গেছে রক্ত প্রবাহ বন্ধ করো জীব হত্যা বন্ধ করো শাকসবজি খাও ডক্টর জাকির নায়কের বিরাট বক্তব্য রয়েছে আপনারা সেটা শুনে নেবেন উপকার হবে আল্লাহ বলেন ওয়া লিকুল্লি উম্মাতিন মানসেকা আমি প্রত্যেক আসমানি ধর্ম যেটা আছে আল্লাহর পক্ষ থেকে যে দিন এসেছে প্রত্যেক দিনের জন্য অলে কুল্লে উম্মাতিন জাআলনা প্রত্যেক উম্মত প্রত্যেক নেশনের জন্য আমি নির্ধারিত করেছি মান সেকেন্ড বিধান আল্লাহর নৈকট্য লাভের জন্য জীব জবাই করার বিধান রেখেছে লিয়াজকুরুসমাল্লাহ আলামা রাযাকহুম মিন বাহিমাতিল আনআম তাদেরকে আল্লাহ পাক যে জীব জন্তু দিয়েছেন অর্থাৎ চতুষ্পদ জন্তু জন্তু দিয়েছেন এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় শুধু চতুষ্পদ জন্তু কিন্তু সহিউল বুখারীর হাদিস যেটা জুমায় উপস্থিতির হাদিস যে প্রথম আসলো উট কোরবানির সব প্রথম মুহূর্তে আসলো প্রথম আসলো এটা কিন্তু বলা হয় না সা প্রথম ঘন্টায় অর্থাৎ আল্লাহর কাছে একটা বিভাজন ভাগ আছে এটা প্রথম এটা দ্বিতীয় স্তরের কতক্ষণ টাইম নেয় সেই ঘন্টাটা আমরা জানি না প্রথম সময় দ্বিতীয় সময় তৃতীয় সময় না হলে মাত্র চার পাঁচজনের মধ্যে শেষ হয়ে যাবে সময় লম্বা করে দিয়েছেন বলেন যে প্রথম ব্যক্তির কথা বলেন নেই প্রথম সময়ের কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে আমাদের জন্য বিষয়টা সহজ করে দেওয়া হয়েছে সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে প্রথম সময়ে যিনি আসবেন উট কোরবানির সব দ্বিতীয় দ্বিতীয় সময়ে যিনি আসবেন গরু কোরবানির সব তৃতীয় কোরবানির তৃতীয় সময়ে যিনি আসবেন দুম্বা ভেড়া ছাগল কোরবানির সব তারপরে সময়ে যারা আসবেন তারা মুরগি কোরবানির সোয়াব পাবেন তারপরে সময়ে যারা আসবেন তারা ডিম কোরবানির সোয়াব পাবেন এখান থেকে ইমাম ইবনে হাসান দলিল দিয়েছেন যার সাধ্য নাই সে যদি আল্লাহ আস্তে ডিম কোরবানি দিয়ে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে তবে ওটা ওটা হলে গণ্য হবে সরাসরি হবে না সরাসরি হতে গেলে আপনার বাহিমাতুল আনাম চতুষ্পদ যন্ত্র লাগবে কিন্তু আপনার সাধ্য নাই ওই দিন মানুষের সাথে মিলে যে একটা মুরগিও দিয়ে দেন আল্লাহ পাক আপনাকে সওয়াব দিয়ে দিবেন এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এবং ইবনে হাজাম সেদিকে উল্লেখ করেছেন তার মুহাল্লাতে যদি না পারেন একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোরবানি করার মতো কিচ্ছু নেই ইল্লা মানি হাতান উনসা একটি সাগি রয়েছে কিন্তু একটি ভেড়ি রয়েছে মাদি ভেড়া ডুম্বা যেটা একজন আমাকে দান করেছেন আমি যেন তার থেকে দুধ পান করে খেতে পারি আমি দরিদ্র মানুষ কিছু নাই আমি কি সেটাই জবা করব আল্লাহ বলে না ওটা তুমি জবা করবে কিভাবে এত অন্যের দান করা জিনিস তারপর ওইটার দুধ খেয়ে তোমার চলে এটা তুমি জবাই করো না তুমি কি করো চুল রেখে দাও তারপরে শরীরের যত নোম আছে কোনোটাই কেটো না নখগুলা কেটো না তুমি ঈদের সালাত আদায় করে এসে ওগুলাই নিয়ত করে কেটে ফেলবে জালিকা তাম উদহিয়াতে এটাই তোমার পূর্ণাঙ্গ কোরবানির সব হয়ে যাবে হাদিস গ্রহণযোগ্য একজন রাবিনে একটু কথা আছে সাদাফিনে কিন্তু সেটা অনেকেই তাকে গ্রহণযোগ্য বলেছেন সুতরাং আমরা গ্রহণযোগ্যের পথেই যাব হাদিস গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ যেহেতু এর পক্ষে আরো কিছু আছে মুসলিম শরীফ হাদিস আছে যারা কোরবানির নিয়ত করবে তারা যেন চুল নখ আর অন্য অন্য কিছু যেন তারা না কাটে ফালাইয়া খুদান না একবারে কোন অবস্থাতে যেন না কাটে এটা কঠিনভাবে নিষেধ আছে সহি মুসলিমের হাদিস সম্মানিত উপস্থিতি কি ধরনের কোরবানি করবেন এ ব্যাপারে বিবরণ আছে আমার স্টাডিতে একটা সুন্দর জিনিস ধরতে পেরেছে কালকে সেটা হলে কি কি নিষেধ আছে তা বলা হয়েছে কি কি করবে এটা আছে কম অর্থাৎ নিষেধ বাদ দিয়ে বাকি সব বৈধ যতগুলো হাদিস আছে এই প্রসঙ্গে তার অধিকাংশের মধ্যেই কোন কোনটা নিষেধ এটা বলা হয়েছে যেরকম বলা হয়েছে হামারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাস আইন ওয়াল উযন এইটুকু শুধু নির্দেশ চোখ এবং কান যেন আমরা ভালো করে দেখি তারপরে বলা হয়েছে বিভিন্ন বিবরণ প্রত্যেকটা বা অধিকাংশ হাদিসে কি কি নিষেধ তা দ্বারা শুরু হয়েছে একটা হলো যে কানকার আল মোকাবেলা ওয়াল মুদাবরা والخرقة والشرقة ألا نضحي بمقابلة ولا مدابرة ولا خرقة ولا شرقة মোকাবেলা হলে কানের আগা কাটা চলবে না কানের গোড়া কাটা চলবে না কানটা ফাটা চলবে না কানটা ছিদ্র করা চলবে না নিষেধ কি কি তা বলে দেওয়া হলো অন্য হাদিস এসেছে যে এই এই জিনিস তোমরা কোরবানি করবে না আওয়ার আল বাইয়ুন আওয়ারহা দুই চোখ কানা অন্ধ তো চলবেই না এক চোখ যদি কানা থেকে একবার পরিষ্কার একটু একটু দেখে সেটা চলবে এক চোখ পুরা কানা আল বাইয়ুন আওয়ারহা ওটা কোরবানি চলবে না তারপরে চলবে না কোনটা আল একেবারে এমন ল্যাংরা আল আরাজ এমন ল্যাংরা যে যেটা হাঁটতে পারে না এক ঠ্যাঙ্কার বেশি খোড়ায় হাঁটে উঁচা করে হাঁটে শোনা কথা গাড়িতে আনতে আনতে একটা পায়ের মধ্যে ঝিঝি ধরে গেছে চলে না ওটা কোরবানি চলবে ওটা আমরা বাজারে গিয়ে দেখি যে বুঝতেই পারি যে গাড়িটা আস্তে আস্তে একটা পাও গরুর কিংবা ছাগলের কি হয়ে গেছে একটু ঝিঝি ধরে গেছে একটু হাঁটাহাঁটি করলে ঠিক হয়ে যায় ওটা কোরবানি চলবে ওটা কোনো দোষের কিছুই নয় কিন্তু যদি পরিষ্কার ল্যাংড়াই থেকে থাকে তাহলে ওটা কোরবানি চলবে না এমন অসুস্থ এমন হ্যাংলা পাতলা যে তার চর্বি শুকিয়ে গেছে এবং হাড়ের ভিতরের পর্যন্ত শুকনা হয়ে গেছে ওই রকম একটা মারে আধা মরা ওটা কোরবানি চলবে না ইত্যাদি আল্লাহর কি কি নিষেধ আল্লাহ নবী সেটা আবার বলে দিলেন কারণ সিংহের একের গোড়া ভাঙ্গা সেই ভাঙ্গা কানের গোড়া করে কাটা আদাবুল কারণ ওয়াল ওদন এগুলা কোরবানি চলবে না অর্থাৎ কি কি নিষেধ এগুলো বলে দিয়েছেন তারপর আপনাদের উদার ভাবে ছেড়ে বাকি যত পারো কোরবানি করো আর যদি বলতে থাকলে এইটা করো ওইটা করো সেইটা করো এই এই সেই লাল লাগবে না কালো লাগবে লম্বা লাগবে না উঁচা লাগবে এইভাবে যদি হাজার গুণাগুণের বিবরণ দিতে থাকতেন তাহলে আপনার কেউ কোরবানি করতে পারতেন না ইহুদিদের মতো বিপদে পড়ে যেতাম গায়ের রং কি উষা না নিশা না ছোট না বড় পানি টানা হয় নাই না কাবাত করা হয় নাই এত শর্ত লাগে যে কেউ কোরবানি করতে পারতেন না ওমা কাদুইয়া ফালন কোরআনের কথা প্রশ্ন করতে করতে এমন জটিল করে ফেললো তারা যে এখন এই গায়ে খুঁজে পায় না সুরা বাক্কারা কিন্তু এইখান থেকে নাম হয়েছে আপনারা ভালো করে মনে রাখবেন আল্লাহ পাক আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন কাজে আমরা সহজ করব সহজের অবকাশ ইন্নাল্লাহ ইউহিব্বু ইউতাবির রুখস আল্লাহ পাক কষ্ট সফরে গেছেন কসর করবেন পুরা পড়লে সালাত বাতিল হবে তা আমি বলবো না কিন্তু কসর করে আল্লাহ পছন্দ করেন একজন মুরব্বী আমাকে ডাক দিয়ে নিয়ে যে বলে মুসলিউদ্দিন তোমাকে পাঁচশো টাকা দিলাম তুমি বাইরেতে মিষ্টি নিয়ে যাও না ভালো কথা না আমি যদি আমার একটা ছোট ছেলেকে পাঁচশো টাকা দেই যদি বাঁকা ধরে চলে যায় ভালো কথা না আমি নিজেই পছন্দ করব না ছেলেটাকে স্নেহ করে আদর করে দুইশো টাকা দিলাম ও অ্যাভয়েড করে চলে গেল আমি কিন্তু এটা পছন্দ করব না মেনে নিব কিন্তু পছন্দ করব না আল্লাহ তো আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে সুযোগ দিল আপনি সেটা গ্রহণ করছেন না আল্লাহ পাক সেটা খুব ভালোভাবে পছন্দ করেন না আর মা খুইয়েরা বাইনেস নেন ইল্লাহ তারা আল্লাহ নবীকে যদি দুইটা অবকাশ দেওয়া হতো আল্লাহ নবী সবচেয়ে যেটা সহজ ওইটা গ্রহণ করতেন আর দিন ইউসুর হাদিস এসেছে দিন হলো সহজ তোমরা দিনকে কঠিন করো না দিনকে জটিলতার মধ্যে নিয়ে যেও না পেঁচিয়ে পেঁচিয়ে সেটাকে একেবারে ডিফিকাল্ট করো না তোমরা ওটাকে সহজের মধ্যে রেখে দাও সম্মানভাবে কোরবানি ব্যাপারটা আমি যতটুকু স্টাডি করেছি সেটা সহজ আজকের এই দিনে যারা কোরবানি করছেন আজকের দিনের জন্য আল্লাহ নবী আরো সহজ করে দিয়েছেন একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আগে কুরবানি করেছি পরে পাথর মেরেছি আল্লাহ নবী বলেছেন এফআল ওয়ালা হারাজ করে যাও কোনো সমস্যা নাই একজন এসে বলছে যে আমি আগে কোরবানি করেছি তারপরে পাথর মেরেছি কেউ এসে বলছে আমি আগে চুল কেটেছি তারপরে কোরবানি করেছি আজকের দিনে তোমরা যা করো এফআল ওয়ালা হারাজ আগে পিছে যে যা করো সব করে যাও কোনো সমস্যা নেই আজকের দিনে আমার দৃষ্টিতে এই কোরবানির দিনের ইয়াউমুন নাহারের যত হাদিসগুলো সব হলো সহজ করার খবর সরল করার এইটুকু আমি বুঝতে পেরেছি এখন কতগুলো প্রশ্ন এসেছে আমি ফতোয়া দিনে আলোচনা করি না কিন্তু আজকের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি যা গতিবিধি বর্ণনার হজের মাঠে হোক আর কোরবানির ক্ষেত্রে হোক অনেক সহজ একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ কোরবানির বন্টন করতে দিয়েছেন উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা নবী অনেকগুলো কোরবানির জানোয়ার দিয়ে বলেছেন ওকবা তুমি বন্টন করে দাও যারা কোরবানি করতে পারে না বন্টন করতে করতে বলছেন হাদিস সহিহ বুখারীতে সহিহ মুসলিমে বন্টন করার পরে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য রয়ে গেল একটা আতুত ছোট্ট ছাগলের বাচ্চা এটা দাঁতে নাই আল্লাহ নবী বললেন দাহিবি আনতা হে ওকবা তুমি এটা দ্বারা কোরবানি করো তোমার ছাড়া আর কারো জন্য জায়েজ না নাই বন্টন করতে গেলে আপনারা কোরবানি বন্টন করবেন যাদের সামর্থ্য আছে আমি আর আগেও দৃষ্টি আকর্ষণ করেছি যে এবারও দুই ভাই দিয়েছেন কানাডার এক ভাই পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলেন আমি অনুমতি নিয়েছি এটা কিন্তু আমি এক এলাকায় কোরবানিতে দিব উনি রাজি হয়েছেন আরেক ভাই তিরিশ হাজার দিয়েছেন সেটা আরেক জায়গায় আমি পাঠিয়ে দিয়েছি কারণ আমি দেখেছি লালমনির কয়েকটা জায়গা সফর করেছি লালমনির হাট কুড়িগ্রাম গাইবান্ধা বগুড়া তারপরে নওগাঁ তারপরে এদিকে জামালপুর আপনারা যা কিছু দিয়েছিলেন সেটা আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন দুইয়ের উপরে উঠে গেছে আর বংশাল থেকে যা কালেকশন করেছে সেটাও একের মতো হয়ে গেছে আরো বাইরে দিয়েছেন সব মিলে আমি প্রায় সাতশো পরিবার পর্যন্ত পৌঁছেছি উত্তরবঙ্গ থেকে জামালপুরে চার দিন চার রাতে আলিল্লাহ তো কিছু কিছু দিয়েছে যেটা সেটা কোরবানি হিসেবে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে জায়গায় জায়গায় পরে দেখলাম যে এটা হাদিসে আছে কিনা পরে দেখলাম না হাদিসে আছে আল্লাহ নবী ওকমাব না আমেরকে নির্দেশ দিয়েছেন তুমি কোরবানি বন্টন করে দাও বন্টন করার পরে দেখা গেল তার জন্য আছে একটা ছাগলের বাচ্চা যেটা কোরবানি চলে না আল্লাহ নবী বলেন দাহিবি আনতা তুমি কোরবানি করে দাও এইটাই তোমার জন্য জায়েজ আর কারোর জন্য না এক ব্যক্তি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আনা মুসির আমি সচ্ছল মানুষ আলাইয়া বাদানা আমার সচ্ছলতা যে মাপের তাতে আমার একটা উট বা গরু কোরবানি করতে হয় কিন্তু বাজারে পাচ্ছি না এখন আমি কি করব আল্লাহ নবী বলেন এ এবতা সাবাশিয়া তুমি সাতটা ছাগল বা ভেড়া কেন সুনান ইবনে মাজার হাদিস হাদিস গ্রহণযোগ্য তো যদি তুমি উট বা গরু বাজারে না পাও তাহলে তুমি সাতটা ছাগল বা ভেড়া কেন এবং সেটা কোরবানি করে দাও তোমার হয়ে যাবে অবকাশ অবকাশের পথ একটি আমার সংকুচিত করে আনার পথ আর একটি দুটারই রয়েছে আমি কারো বিরোধিতা করছি না আমি শুধু আমি যা বুঝতে পেরেছি আমি তাই বলছি ফত আপনারা কিভাবে গ্রহণ করবেন সেটা আপনাদের ব্যাপার এটা হলো সহজ ব্যাপার সুনান ইবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু নাতি হাসান আসিবত আল্লাহ নবীর নাতি হাসান বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু আমাদেরকে নির্দেশ দিয়েছেন আর নালবাসা বি আজওয়াদ মা ঈদের মধ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী ভালো পোশাক পরব ঈদের দিন আপনাদের যে সবচেয়ে ভালো পোশাকটা আছে সেইটা আপনারা পরার চেষ্টা করবেন পরবেন ইনশাআল্লাহ আর সবচেয়ে ভালো আতর যেটা আপনার সমর্থ হয় সেই আতরটা আপনি ব্যবহার করবেন ঈদের দিন আর ওয়া আন নুদাহিয়া ওয়া আন নাশতারিকা আমরা ভালো যেটা কোরবানি সেটা করব বড় চেয়ে সুন্দর চেয়ে উত্তম চেয়ে দাম বেশি যেটা সেটা আমার সামর্থ্য অনুযায়ী করব উটে দশ গরুতে সাত তো এটা আর করব কি ওয়ান নুকাব্বির আমরা তাকবীর দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা বলবো ওয়াস সাকিনাতা ওয়াল ওয়াকার ধীর স্থিরভাবে রাস্তায় চলবো এবং ব্যক্তিত্বের সাথে গাম্ভীর্যের সাথে শুনব এটা আমাদের জাতীয় দিবস মুসলমানের বিরাট নিদর্শন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তো আগে গিয়ে বলেছেন জুমার চেয়ে ঈদের গুরুত্ব বেশি একদিক থেকে সেটা হলো জুমার সালাতেও মহিলাদেরকে আসার নির্দেশ দেওয়া হয়নি তারা আসতে পারেন কিন্তু ঈদের সালাতে মহিলাদেরকেও উপস্থিত করতে বলা হয়েছে জুমার সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ কিন্তু মুসলিম সহ্য বীর্য ঐতিহ্য মুসলমানের যে গর্বিত জাতীয়তা সেটা প্রকাশ করার ক্ষেত্রে জুমার চেতে ঈদের গুরুত্ব আরো অনেক বেশি কেন মহিলাদেরকে শিশুদেরকে শুদ্ধ ঈদের মাঠে নিয়ে যেতে বলা হয়েছে এই দিক থেকে এটার গুরুত্ব অনেক অনেক অনেক অনেক গুণে বেশি এটা সাকিনা ওয়াল ওয়াকার ধীরতা স্থিরতা ব্যক্তিত্ব সম্পন্ন নিজেদের জাতীয় গৌরব যাতে প্রকাশ পায় এইভাবে তাকবীর দিতে দিতে মাঠে যেতে হবে সম্মানিত উপস্থিতি কাজেই বোঝা যাচ্ছে যে আমরা যেভাবে মাসআলাকে চাপে চাপে নিয়ে আসি সেটার যেমন অবকাশ রয়েছে আমি বিরোধিতা করছি না কিন্তু আল্লাহ নবী যেটা উদ্ধার করে দিয়েছেন সহজ করে দিয়েছেন সরল করে দিয়েছেন এই দিক থেকে শেখ বিন বাজের ফতোয়া অত্যন্ত সহজ মনে হয় আমার কাছে তিনি বলেছেন তিনি সহ সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া হলো وان কুল্লে كل واحد منهم মুস্তাকিল্লা একটি গরু বা উটের সাত ভাগের এক ভাগ আলাদা কোরবানি অর্থাৎ তাদের বিবরণ অনুযায়ী একটা গরু বা উটের মধ্যে সাতটি ছাগল বা দুম্বা রয়েছে গরু বা উটের সাত ভাগের এক ভাগ সমান সমান একটি ছাগল বা দুম্বা একটি ছাগল বা দুম্বায় যা হবে উট বা গরুর সাত ভাগের এক ভাগ তাই হবে এটা তাদের ফতোয়া সৌদি আরবের ফতোয়া বোর্ডের কেন এবতা সব আসিয়া তুমি সাতটা ছাগল বা কেন মুকিম বা মুসাফিরের বক্তব্য এসেছে সেটার মধ্যে যুক্তি আছে আমি বলবো না সেগুলো যুক্তি নাই দলিল নেই প্রমাণ নেই আমি তা বলবো না কিন্তু অবকাশ কমিয়ে ফেলা হয়েছে অবকাশগুলোকে চাপিয়ে চাপিয়ে নিয়ে আসা হয়েছে যেটা এই দিনের জন্য যে ভাব যে গতিবিধি হাদিসের আল্লাহ নবীর আদর্শ অর্থাৎ হজের মাঠে তারা যা করছেন আমরা তারই সাদৃশ কাজ এখানে করছি এটা আলাদা কোনো মাসালা না কোরবানির মাসালাটা হজের যে মাসালা তার থেকে আলাদা নয় কেন তারা সেখানে কোরবানি করছেন হাদিয়া দিচ্ছেন হাদিয়া দিচ্ছেন আমরা এখানে কোরবানি করছি দিন এক নিয়মও এক আইয়ামত আশিক সেখানেও এখানেও আইয়ামত তাসরিক কালকের দিনকে অমন নাহার আমরাও বলতে পারি এটা ইমাম বুখারী প্রমাণ করেছেন কালকের দিন এটা আমাদের ইয়ামুন নাহার আবার ঈদুল আদহাও তাদের সাদৃশ অনুরূপ কাজ করছে সেখানে কুরবানির ব্যাপারে যা যা চলবে একই মাসালা এখানে তাই চলবে তাদের জন্য সেটা হজ্জের হাদি আমাদের তাদের সাদৃশ্য বজায় রেখে এখানে আমাদের জন্য সেটা কুরবানি এমনি তাই বলেছেন তাদের পাথর মাটাটা তাদের ঈদ আর আমাদের দুই রেখা সালাত আদায় করে এটা হলো আমাদের ঈদ সমাজ উপস্থিতি এই হলো মোটামুটি হয় আমার দৃষ্টিভঙ্গি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা এটা উম্মত এক মত কোরবানি করা যায় সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া আজমাআতিল উম্মাহ আলা জাওয়াজি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় এটা উম্মত এক মত এখানে কোনো দ্বিমত নেই কিন্তু কোরবানিটা সাদগা হবে না সবাই খেতে পারবে এইটা নিয়ে হলো দ্বিমত বিষয়টা একটু পরিষ্কার করে না বললে মানুষের মধ্যে প্রচুর বিভ্রান্তির সৃষ্টি হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি সোজা না যায় এটার কোনো এটা কোনো কথাই না কোরবানি করতে পারবেন তবে ওটা সাদগা হবে না আপনি খাইতে পারবেন সেটা না হলে দিমত কোরবানি করা নেই কোনো দিমত নেই কোথাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে যে আমি দুইটা কোরবানি করছি জিজ্ঞাসা কেন যে একটা আল্লাহর নবীর পক্ষ থেকে একটা আমার পক্ষ থেকে হাদিস একেবারেই এতে কোনো এতে কোনো সন্দেহ নেই এটা গ্রহণযোগ্য নয় কিন্তু এই হাদিস দ্বারা শুধু প্রমাণিত হচ্ছে যে আলী রাজি আল্লাহ তালকে আল্লাহ নবী এই নির্দেশ করেছেন কিনা তিনি এই কাজটা করেছেন কিনা কোনো মাস আলা এখান থেকে প্রমাণিত হচ্ছে না কেন মাসালা প্রমাণিত হচ্ছে মুসনাদ আহমদের সহি হাদিস থেকে এবং ইবনে মাজার খণ্ডিত হাদিস থেকে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কুরবানি করতেন দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদ আসতো তখন দুইটা দুম্বা কিনতেন বড় বড় ছাগল না কিন্তু টপ শর্ত আর আগেও বলেছি ছাগল নয় ছাগল জায়েজ আছে ছাগলের কথা আছে খুব কম উল্লেখ আছে কিন্তু আছে ছাগলের আরবি হলো মাছ মাছের জায়েজ আছে খুব কম আছে হাদিসে আছে যেটা কাপস আছে যেটা শাহ আছে যেটা ইত্যাদি ইত্যাদি গানাম রয়েছে কিন্তু গানামের মধ্যে সার মধ্যে ছাগল গণ্য কিন্তু আল্লাহ নবী যেটা কোরবানি করেছেন কাবশাইনে সামি সামিনাইনে তার আইন বিভিন্ন বর্ণনা রয়েছে বোখারি মুসলিম থেকে শুরু করে সুনানের কেতাব এবং আহমদ মুস্তাদ আহমদ পর্যন্ত দুইটা বড় বড় দুম্বা খুব দামি শিংওয়ালা এবং ফাহিল এক রয়েছে পাঠাও দিয়েছেন কখনো কিন্তু দুইটা যখন দিয়েছে আইন একা খাসি খাসি করা খাসি করা অর্থাৎ এই অন্ডকোষ ফেলে দেওয়া বা অন্ডকোষ পাথর দিয়ে ওরা গুতা দিয়ে ওরা অন্ডকোষগুলো ই করে দেয় নষ্ট করে দেয় এই ধরনের দুটো দুম্বা দিয়েছেন একটা কেফি মুসাল্লাহ কোন কোন বর্ণনা মুসাল্লাহ নিয়ে এসেছেন ঈদের মাঠে দাঁড়িয়ে তিনি করেছেন কোন কোন বর্ণনা রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন হ্যাঁ আয়েশা তুমি আসো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু দুম্বা সেখানে হাজির করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে চাকু নিয়ে আসো তারপরে বললেন ইশহাদিহা চাকুটা তুমি ধার দাও তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাই করলেন নিজে হাতে অন্যরা হতে এসেছে যে তিনি পা দে পাড়া দিয়ে ধরলেন তার সেফাহার মধ্যে সেফা বলতে যে কোনো চওড়া অংশ ছাগলের কিংবা দুম্বার যে জায়গায় পা দে পাড়া দিয়ে মাথার দিকে ঘাড়ের দিকে সেফা অর্থ যে কোনো এই কি বলবো এটাকে প্রস্থ এই জাতীয় অংশ যেটা সেটাকে বলা হয় সেফা লম্বা অংশ যেটা চোখা যেটা সেটাকে সেফা বলা হয় না যে কোনো জীবের বা জিনিসের এই পার্শ্ব অঞ্চল যেটা সেটাকে বলে সেফা বাম বাম পাদে পাড়াতে ধরে তারপরে ডান হাত দিয়ে জব করেন বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে এটা আপনার মনে রাখবেন বহু ধরনের হাদিস অবকাশ আর অবকাশ এখানে ফাহিনের কথা উল্লেখ আছে এখানে পাঠার কথা উল্লেখ আছে কোন কোন বর্ণনায় দেখা যাচ্ছে এমন একটা দুম্বা জবাই করলেন যার ইয়াকুলু ফি সাওয়াত ওয়া ইয়ামশি ফি সাওয়াত যেটা কালোতে হাঁটে কালোতে দেখে কালোতে খায় ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন আয় নুকতাতুন সাওদা ফি হাদিল আমাকেন এই সকল জায়গায় কালো কালো দাগ ছিল অর্থাৎ অন আমলাহিন বলা হয়েছে আমলাহ হলো এই অফ হোয়াইট যেটা অফ হোয়াইট হবে কিনা আমি জানি না কালো এবং সাদা মিশ্রিত একটু মাইটা মাইটা রঙের হবে আর কি মেটে রং যেটাকে বলে সাধারণত হাদিসে এইটাই এসেছে যে একটু মেটে রঙের একটু ঘোলা সাদা রঙের দুটা দুম্বা তিনি কোরবানি করেছেন অধিকাংশ সময় একটার কথা হাদিসে এসেছে দ্বিতীয়টার কথা উল্লেখ নাই মানে তিনি করেন নাই তা নয় এইভাবে বিভিন্ন বিবরণ এসেছে কাজে কাপস হলো আচ্ছা আমি যেটা বলতেছিলাম মুসনাদ আহমদের হাদিস সেটা হলো ঈদের মাঠে তিনি কোরবানি করলেন তারপরে তিনি একটার মধ্যে বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবর বলেই তিনি কোরবানি করতেন সাধারণত এর আগে ওয়াজ্জাহাত ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়াল মুসলিমিন সুনান আবু দাউদের হাদিস হাদিসের সনদ নিয়ে একটু কথা আছে কিন্তু আমি যতটুকু ঘাটতে পেরেছি মুহাম্মদ ইবনে ইসহাক এসিদ ইবনে আবি হাবিব থেকে যেটা বর্ণনা করেছেন সনদ গ্রহণযোগ্য বলে আমার কাছে মনে হয়েছে যতটুকু আপত্তি তুলেছেন এই আপত্তি এখানে গ্রহণযোগ্য নয় এটা চলবে হাদিসটা যতটুকু রয়েছে সুনান আবু দাউদে এই পরে তারপরে তিনি কোরবানি করতেন বিসমিল্লাহ আকবর বলে মুসনাদ আহমদের হাদিস পুরা হাদিস যেটা এবং ইবনে মাজার খণ্ডিত অংশ যেটা রয়েছে আবু হরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মুসনাদ আহমদ যেটা আবু রাফে থেকে হাদিস বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা বড় দামি এবং লম্বা সিংওয়ালা এবং দুম্বা হাজির করলেন হাজির করার পরে একটির মধ্যে বললেন যে হাদা আন মুহাম্মদ ওয়া উম্মতিহি হাদা জামিআ মুহাম্মদ এবং তার সকল উম্মতের পক্ষ থেকে এটি তিনি সেটা জবাই করলেন দ্বিতীয়টি আনা হলো তিনি বললেন এইটা হলো আন মুহাম্মদ ওয়া আহলিহি এটা হলো মুহাম্মদের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে রাবি বলছেন আবু রাফে ফায়ুতইমুহুমা জামিআন আল মাসাকিন এই দুইটি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকিনদেরকে দিলেন ওয়া আকালা হুয়া ওয়া আহলুহু মিনহুমা তিনি এবং তার পরিবারের সকল সদস্যরাই এই দুটোর থেকে খেয়েছেন হাদিস একেবারে পিওর সহি মুসনাদ আহমদ বলুন আর তিরমিজিতে বলুন এ ইবনে মাজাহ বলুন হাদিস একেবারে নির্ঘাত নির্ভেজাল সহি উম্মতের পক্ষ থেকে যেটা কোরবানি করেছেন গত আগত অনাগত সকল উম্মত তার মধ্যে জীবিত মৃত সবাই আছে নবী সাল্লাল্লাহু আলাইহি মিন হুমা এখানে দ্বিবচন রয়েছে উভয় দুম্বার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানও করেছেন নিজেরা সবাই খেয়েছেন অবকাশ আমি বুঝতে পারছি আমি অবকাশ নিয়ে কথা বলছি সুযোগ রয়েছে আলী রাজাল্লাহ তালানুর হাদিস জয়ীব নিঃসন্দেহে কিন্তু এখানে অবকাশ পরিষ্কার সেই হাদিসে রাওয়ায়েত জয়ীব আলী রাজাল্লাহ তালা করেছেন কি না করেছেন এটা প্রমাণ হবে কি না প্রমাণ হবে কিন্তু খাওয়া যে যাবে দেওয়া যে যাবে যেটা থেকে সকল অবকাশ রয়েছে এটার মধ্যে এই সহি হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে তবে আহওয়াত যেটা মনে করছি ইমাম তিরমিজি বলেছেন ফারাখা বাদহুম অনেকেই এরকম রায় দিয়েছেন তিরমিজির সারে যেটা আহলাদিস বিরাট পণ্ডিত ও আলেম মানুষ আব্দুর রহমান মোবারকপুরি তোহমাদুল লিখেছেন যে মৃত্যুর ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে না এমন কোনো দলিল সহ করা যাচ্ছে না কিন্তু মৃত ব্যক্তির পক্ষ থেকে যে আলাদা কোনো পশু কোরবানি করা যাবে এ দলিলও পাচ্ছে না একটা মাত্র দলিল পাওয়া যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের পক্ষ থেকে শরিক হয়ে কোরবানি দিয়েছেন এবং ওটার থেকে উভয়ে খেয়েছেন তবে আমি মনে করি যে সাদগা করে দেওয়া হলো সতর্কতার কাজ আকলো আকলো কল মজমাই সম্মানিত উপস্থিতি এগুলার অবকাশ পরিষ্কার বোঝা যাচ্ছে আমি কোনো ফতোয়া দিচ্ছি না আমি শুধু দৃষ্টি আকর্ষণ করছি সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া আমি দৃষ্টি এই জন্যই জোড়া দিয়ে দিচ্ছি এই জন্য তারা আমাদের ওস্তাদ হয়তো আমার বক্তব্যে কোথাও ত্রুটি থাকতে পারে একটু শক্ত করার জন্য আমি সেটাকে এর সাথে সংযোগ করে দিচ্ছি কাজেই সন্দেহে ভোগা বোধ হয় ঠিক হবে না আমি আমার ভাইদের ছোট ভাইদের বন্ধুদের বড় ভাইদের দেমত করছি না বিরোধিতা করছি না আমি শুধু অবকাশগুলো সুযোগগুলো যে আদেশ রয়েছে সেগুলো আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করলাম ঈদের মাঠে এক পথে যাবেন আর এক পথে আসবেন ঈদের সালাত কোরবানির ঈদের সেটা ঈদ উল আধার সালাত আদায় করবেন এক রম পর্যন্ত যখন সূর্য উঠে যাবে এক রম একটা বর্ষা সূর্য কোথায় ও কত দূরে উঠেছে সেটা আমরা বলতে পারবো না আমাদের দৃষ্টিতে কতটুকু উঠেছে সেটা আমাদের দৃষ্টি অনুযায়ী যখন দেখব যে এক রম পর্যন্ত উঠে গেছে এক রম হলো তিন মিটার অর্থাৎ ছয় হাতের একটু বেশি আমাদের দৃষ্টিতে যখন সূর্য দেখব যে ছয় হাতের উপরে উঠে গেছে তখন আমরা ঈদুল আদহা আদায় করব আর ঈদুল ফিতর হলো দুই রম পরিমাণ অর্থাৎ বারো এ দুই রম হলো আপনার ছয় মিটার ছয় মিটার সমান সমান বারো হাতের উপরে হবে আমার দৃষ্টিতে এটা হলো সুন্দর তরিকা জোহরের সালাত পর্যন্ত চলবে এদের সালাত যদি না পড়তে পারেন পরের দিন পড়তে হবে আদায় করতে হবে যদি আদায় কেউ করতে চান সময় তো উপস্থিতি কাজে এখানে সুন্নত অনুযায়ীদের সালাত আদায় হবে ইনশাআল্লাহ আজিজ যদিও মাঠে পড়া সুন্নত কিন্তু মাঠ আমাদের ওইভাবে নাই প্রস্তুত নাই তার মধ্যে আমাদের বৃষ্টি দোয়া করবেন যেন আল্লাহ পাক এখানে এমন একটা তৌফিক দেন ঈদের একটা বড় মসজিদ তার সাথে ঈদের মাঠ সব সহজে আল্লাহ পাক আমাদেরকে এখানে তৌফিক দান করেন খুব কষ্টে আছে আল্লাহ তুমি দোয়া কবুল করো আমাদের খুবই সমস্যা মহিলাদের সালাতের সমস্যা আমাদের সালাতের সমস্যা আপনারাও মাশা আল্লাহ প্রস্তুত কিন্তু আল্লাহর পক্ষ থেকে কবুল হতে দেরি হয়ে যাচ্ছে আল্লাহ তুমি কবুল করো আমাদের জন্য কাজটা সহজ করে দাও মাঠে কোরবানি করা সুন্নত মাঠে যাওয়া সুন্নত যেহেতু আমাদের জন্য সমস্যা আমরা ঘরে গিয়ে করব বা সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত জায়গায় গিয়ে করব কিন্তু সেটাও সমস্যা আছে এত হাজার হাজার গরু এক এক সময় এক এক মাঠে ঈদের সালাত হচ্ছে নিয়ে যাওয়া কঠিন আছে আগে ব্যবস্থাপনাটাকে সহজ সম্ভাবনাময় করে তুলে তারপরে নির্দেশ দিতে হয় নির্দেশ আগে চাপিয়ে দিবেন আমাদের সে রাস্তাঘাট চাপা চলাফেরা করতে পারি না আইন করে দিয়েছেন যে আইল্যান্ডে উঠলে এত টাকা জরিমানা আপনি রাস্তা বড় করার নির্দেশ দেন সরকারকে এত দিনের মধ্যে ঢাকা শহর রাস্তা বড় করতে হবে অবৈধ জায়গা দখল করতে হবে রাস্তা প্রশস্ত করতে হবে প্রশস্ত করার পরে তারপর আইন করুন যে কোন জায়গাতে কে যেতে পারবে না যেতে পারবে আগেই আইন করে সহজ করে চাপিয়ে দিলেন রাস্তার খবর নেই গাড়ি ঘোড়া চলতেই পারে না সম্মানিত ভাই যতটুকু সম্ভব আইন মানার চেষ্টা করবেন ভাগ কয়টা করবেন এটা নিয়েও ভাইরা কথা তুলেছেন কোরআনের স্পষ্ট নির্দেশ ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার তুমি খাও হাদিসের কথা রয়েছে তুমি খাও সাদকা করো এবং ফকির মিসকিনদেরকে এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দাও অনেকেই প্রশ্ন করছেন ফোনে আমি বললাম যে এই তিনের কম তার জায়গাই নেই তোমার তিনের থেকে কমানের কোনো প্রশ্নই নাই নিজে তো খেতেই হবে অনেকেই লেখালেখি করেছেন যে খাওয়ার জন্য কোরবানি দেয় খাওয়ার জন্য লোভ করে খাওয়ার জন্য বড়তা দেয় আল্লাহ নির্দেশ দিয়েছে খেতে আমার অত বুজুর্গের দরকার কি ফাকুলু হয় তুমি খাও যত পারো খাও নিষেধ তো করে নেই এবং নির্দেশ দেওয়া হয়েছে খাওয়ার জন্য হাদিসেও নির্দেশ দেওয়া হয়েছে কাজেই আপনি বড় জানার দেবেন বেশি করে খাবার আপনাকে নিষেধ করেছে কে কিন্তু অসুস্থ হয়ে পড়েন না সুন্নত অনুযায়ী খাবেন পেটে যতটা ধরে আলহামদুলিল্লাহ আপনি দান করবেন দান যত করেন ততই সব আপনি সমস্যা তো কোথাও নেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিবেন নাহলে এটা বিবেচনারও বিরুদ্ধে কোরবানি করেছেন আপনি আত্মীয় স্বজন বন্ধু ইগনোর করে চলছেন এই তিনটা তো আপনি করবেনই এর বেশিও যদি করতে চান আত্মীয় স্বজন থাকে কোনো কাফের মিসকিনকে যদি দিতে চান তারা যদি অধর্মের হয় সেটাও কোরআন হাদিস দ্বারা দলিল দ্বারা প্রমাণিত তাদেরকে দিবেন যত বাড়াবেন কোনো নিষেধ নাই তিনটার থেকে কমানোর কোনো অবকাশ নেই এটা আমার মনে রাখবেন অনেক জায়গাতে প্রশ্ন আসতেছে যে সামাজিক ভাগে যে আমরা ভাগ করি গাওয়ালি ভাগ যে করি হুজুর এটার কি ফতোয়া আমাকে এটার কোনো ফতোয়া নেই যেটা ভালো জিনিস নিষেধ নাই এটা সরাসরি এবাদত নয় বন্টনের জন্য যত অবকাশ ইসলাম দিয়ে দিয়েছে যার দ্বারা সামাজিক শৃঙ্খলা রক্ষা হয় সামাজিক শৃঙ্খলা একদিনে হয়নি এদেশে মুষ্টির চাল দিয়ে এদেশে জেহাদ চালাতে হয়েছে মুষ্টির চাল তুলে তুলে মাদ্রাসা মসজিদ চালাতে হয়েছে এক সময় এখন মানুষের অবস্থা অনেক ভালো দরকার পড়ে না কিন্তু গোটা ভারত উপমহাদেশে ইংরেজদের বিরুদ্ধে শিখদের বিরুদ্ধে যুদ্ধে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে চলেছে এই বাড়ি বাড়ি মুষ্টি তুলে মা ও বোনদের বড় কিছু দেওয়ার নেই মা ও বোনেরা কি করবেন একশো আসের এক পাতা চাউল দিয়েছেন এই মুষ্টির প্রচলন কিন্তু তখন থেকে সমাজ চলে এভাবে সমাজ আমাদের মতো কতিপয় বড় বড় লোক আলহামদুল্লাহ আগে এত দানশীল মানুষও ছিলেন না এখন মানুষকে কিছু অর্থ হয়েছে অর্থনৈতিক অবস্থা কিছু ভালোর দিকে মানুষ মাশাআল্লাহ দানও করে আগের যুগে এরকমটা ছিল না দানশীল দুই একজন দুই একজন বড় মানুষ ছিলেন এখন অনেকেই করে কাজে এগুলো আমাদের বুঝতে হবে সমাজগুলো এমনি কায়েম হয় না এই যে মসজিদটা দাঁড় করেছেন একদিন হয় না এই সহজ হয় নাই একটু সামান্য জায়গা তার উপরে একটা সাপরা তার মধ্যে দুই একজন মৌলবী মুন্সি এখানে ওয়াজ করেছেন আস্তে আস্তে সমাজটা গড়ে তুলেছেন যত বড় হয়েছে পরে বড় বড় বক্তারা জড়ো হয়েছেন আগে না এটা আপনাদের মনে রাখতে হবে তিলে তিলে যারা একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন তাদেরকে সম্মান করতে হবে সম্মান বোধ থাকতে হবে হঠাৎ করে সে দাঁড়াতে চলবে না গ্রামের মধ্যে তাদের সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য একটা গাওয়ালি ভাগ তারা করেন গাওয়ালি ভাগ করে আবার সেটা সবাই বন্টন করেন একজনেরটা আরেকজনের ঘরে আরেকজনটা আরেকজনের ঘরে অনেক জায়গাতে প্রশ্ন আসছে ওখানে গরিবের হক সাদগা আছে আমি বলবো যে ওটা একটাও সাদগা না সাদগা যেটা ফকিরকে আলাদা করে দিয়ে দিলে ওটা সাদগা যেটা একত্রে বন্টন করেন ওটা হাদিয়া ওটা ফকিরে দিবেন নিজে খাবেন অপরকে দিবেন এটা একটাও সাদগা না এটা বোঝার একটু সমস্যা আছে ওটা এক টুকরাও সাদগা না ওটা হাদিয়া গ্রামীণ একটা সামাজিক ব্যবস্থাপনা যেটা চলছে সেটাকে আরো দৃঢ় করতে হবে সেটাকে আরো মজবুত করতে হবে সেটাকে আরো আরো একেবারে শক্ত করতে হবে এখন যদি আমরা বক্তৃতা করতে করতে নানান মাসালের করতে সামাজিক শৃঙ্খলাগুলো ভেঙে দেই দুদিন পরে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না দুদিন পরে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কাজেই এমন কিছু বলবেন না যেটা আমাদের জাতীয় পর্যায়ের যে কোটি মানুষের সামাজিক শৃঙ্খলা সেটা আমাদের সমস্যা হয়ে পড়ে অথচ সেটা বৈধ অবৈধ নয় কাজে ওটা সাদগা একটাও নয় ওখানে সাদগা যা ফকিরকে আলাদা দিয়ে দিলাম সেটা হলো সাদকা যেটা একত্রিত করলাম সামাজিক কারণে সেটা একটাও সাদগা নয় সেখান থেকে আপনি সাদগা করতে পারবেন আলাদা কিন্তু ওইটুকু সাদগা নয় কাজে এই প্রশ্ন উঠেছে এটাও আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করে দিলাম সমাজের কাজে এই তিন ভাগে ভাগ হলো সর্বনিম্ন ভাগ উপরে যদি বাড়াইতে চান সে অবকাশ আপনার রয়েছে তিনি এরকম তো আপনি নামতেই পারবেন না সামাজিক শৃঙ্খলা যেখানে যেভাবে রয়েছে সেটা অক্ষুণ্ণ থাকতে দিন সেটাকে আরো বড় করুন আরো সুন্দর করুন সামাজিকভাবে সেটাকে দুর্বল করা ঠিক হবে না দুর্বল করার পদ প্রচুর রয়েছে তাকবির দিতে দেখবেন আসবেন আজকে খোদবা আমার এই পর্যন্তই চামড়া গরিবকে দিয়ে দিবেন আর আমাদের একটা গরিব আছে সেটা হলো আমাদের মোহাম্মদী মডেল মাদ্রাসা এই মসজিদের আওতায় চলে চামড়াগুলো আপনারা ইনশাআল্লাহ এই মসজিদের যারা আছে <clears throat> ইমাম সাহেব আছে মুয়াজ্জিন রয়েছেন খাদেম রয়েছেন এখানে আরো দুই চার ভাই রয়েছেন তাদের কাছে আপনারা চামড়াগুলো দিয়ে যাবেন তারা যথাযথ খাতে ইনশাআল্লাহ গুলা বন্টন করবেন এতটুকু বলে আজকের খুতবা আমি এখানেই শেষ করছি আল্লাহ মনসুর মান আর এখানে ঈদের জামাত হবে সাতটায় সাতটায় দুটো জামাত হবে ইনশাআল্লাহ এখানে দুটো জামাত হবে একটি হবে সকাল সাতটায় আর একটা সাড়ে আটটায় ইনশাআল্লাহ আমরা যারা প্রথম জামাত পড়ব তারা ইনশাআল্লাহ সাতটার মধ্যে এখানে উপস্থিত হব এবং যারা দ্বিতীয় জামাত পড়ব তারা সাড়ে আটটায় উপস্থিত হব اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتر شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر <coughs>